بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে طاسيم ميم تلك آيات الكتاب المبين এই আয়াতগুলি সুস্পষ্ট কিতাবের نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون আমি তোমার নিকট মূসা ও ফিরাউনের কিছু বৃত্তান্ত যথাযথভাবে বিবৃত করিতেছি মুমিন সম্প্রদায়ের উদ্দেশ্যে إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم ۖ ফেরাউন দেশে পরাক্রমশালী হইয়াছিল এবং সেখানকার অধিবাসী বৃন্দকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করিয়া উহাদের একটি শ্রেণীকে সে হীনবল করিয়াছিল উহাদের পুত্রগণকে সে হত্যা করিত এবং নারীগণকে জীবিত থাকিতে দিত সে তো ছিল বিপর্যয় সৃষ্টিকারী ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم أئمة ونجعلهم الوارثين আমি ইচ্ছা করিলাম সে দেশে যাহাদেরকে হীনবল করা হইয়াছিল তাহাদের প্রতি অনুগ্রহ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 পরিচয় তো প্রকাশ করিয়াই দিত وقالت لأخته قصيه فبصرت به عن جنب وهم لا يشعرون সে মুসার ভগ্নীকে বলিল ইহার পিছনে পিছনে যাও সে উহাদের অজ্ঞাতসারে দূর হইতে তাহাকে দেখিতেছিল وحرمنا عليه المراضع من قبل فقالت هل أدلكم فقالت هل أدلكم على أهل بيت يكفلونه لكم وهم له ناصحون পূর্ব হইতেই আমি ধাত্রী স্তন্যপানে তাহাকে বিরত রাখিয়াছিলাম মুসার ভগ্নী বলিল তোমাদেরকে কি আমি এমন এক পরিবারের সন্ধান দিব যাহারা তোমাদের হইয়া ইহাকে লালন পালন করিবে এবং ইহার মঙ্গলকামী হইবে فرددناه إلى أمه كي تقر عينها ولا تحزن ولتعلم أن وعد الله حق ولتعلم أن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون অতঃপর আমি তাহাকে ফিরাইয়া দিলাম তাহার জননীর নিকট যাহাতে তাহার চক্ষু জুড়ায় সে দুঃখ না করে এবং বুঝিতে পারে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 প্রার্থনা করিল তখন মুসা উহাকে ঘুষি মারিল এইভাবে সে তাহাকে হত্যা করিয়া বসিল মুসা বলিল ইহা শয়তানের কাণ্ড সে তো প্রকাশ্য শত্রু ও বিভ্রান্তকারী قال رب إني ظلمت نفسي فاغفر لي فغفر له إنه هو الغفور الرحيم সে বলিল হে আমার প্রতিপালক আমি তো আমার নিজের প্রতি জুলুম করিয়াছি সুতরাং আমাকে ক্ষমা করো অতঃপর তিনি তাহাকে ক্ষমা করিলেন তিনি তো ক্ষমাশীল পরম দয়ালু قال رب بما أنعمت علي فلن أكون ظهيرا للمجرمين সে আরো বলিল হে আমার প্রতিপালক তুমি যেহেতু আমার প্রতি অনুগ্রহ করিয়াছ আমি কখনো অপরাধীদের সাহায্যকারী হইব না فأصبح في المدينة خائفا يترقب فإذا الذي استنصره بالأمس يستصرخه قال له موسى إنك لغوي مبين অতঃপর ভীত সতর্ক অবস্থায় সেই নগরীতে তাহার প্রভাত হইল হঠাৎ সে শুনিতে পাইল পূর্বদিন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 পানি পান করাইতেছে এবং উহাদের পশ্চাতে দুইজন নারী তাহাদের পশুগুলিকে আগলাইতেছে মুসা বলিল তোমাদের কি ব্যাপার উহারা বলিল আমরা আমাদের জানোয়ারগুলিকে পানি পান করাইতে পারি না যতক্ষণ রাখালেরা উহাদের জানোয়ারগুলিকে লইয়া সরিয়া না যায় আমাদের পিতা অতি বৃদ্ধ فسقى لهما ثم تولى إلى الظل فقال رب إني لما أنزلت إلي من خير فقير মুসা তখন উহাদের পক্ষে জানোয়ারগুলিকে পানি পান করাইল তৎপর সে ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করিয়া বলিল হে আমার প্রতিপালক তুমি আমার প্রতি যে অনুগ্রহ করিবে আমি তো তাহার কাঙ্গাল فجاءته احداهما تمشي على استحياء قالت قالت ان ابي يدعوك ليجزيك اجر ما سقيت لنا فلما جاءه وقص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين তখন নারীদয়ের একজন সরম জড়িত চরণে তাহার নিকট আসিল এবং বলিল আমার পিতা আপনাকে আমন্ত্রণ করিতেছেন আমাদের জানোয়ারগুলিকে পানি পান করাইবার পারিশ্রমিক দেওয়ার জন্য অতঃপর মুসা তাহার নিকট আসিয়া সমস্ত বৃত্তান্ত বর্ণনা করিলে সে বলিল ভয় করিও না তুমি জালিম সম্প্রদায়ের কবল হইতে বাঁচিয়া গিয়াছ قالت احداهما يا ابت استاجر ان خير من استاجرت القوي الامين উহাদের একজন বলিল হে পিতা তুমি ইহাকে মজুর নিযুক্ত করো কারণ তোমার মজুর হিসাবে উত্তম হইবে সেই ব্যক্তি যে শক্তিশালী বিশ্বস্ত قال اني اريد ان انكحك احدى ابنتي هاتين على ان تاجرني ثماني حجج فان اتممت عشرا فمن عندك وما اريد ان اشق عليك ستجدني ان شاء الله من الصالحين সে মুসাকে বলিল আমি আমার এই কন্যাদয়ের একজনকে তোমার সঙ্গে বিবাহ দিতে চাই এই শর্তে যে তুমি আট বৎসর আমার কাজ করিবে যদি তুমি দশ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 বলিল তোমরা অপেক্ষা করো আমি আগুন দেখিয়াছি সম্ভবত আমি সেখান হইতে তোমাদের জন্য খবর আনিতে পারি অথবা একখণ্ড জ্বলন্ত কাঠ আনিতে পারি যাহাতে তোমরা আগুন পোহাইতে পারো فلما أتاها نودي من شاطئ الوادي الأيمن في البقعة المباركة من الشجرة أي يا موسى أي يا موسى إني أنا الله رب العالمين যখন মুসা আগুনের নিকট পৌঁছিল তখন উপত্যকার দক্ষিণ পার্শ্বে পবিত্র ভূমিস্থিত এক বৃক্ষের দিক হইতে তাহাকে আহ্বান করিয়া বলা হইল হে মুসা আমি আল্লাহ জগৎ সমূহের প্রতিপালক وأن ألق عصاك فلما رآها تهتز كأنها جان ولا مدبرا ولم ولم يعقب يا موسى أقبل ولا تخف إنك من الآمنين আরো বলা হইল তুমি তোমার যষ্টি নিক্ষেপ করো অতঃপর যখন সে উহাকে সর্পের ন্যায় ছুটাছুটি করিতে দেখিল তখন পিছনের দিকে ছুটিতে লাগিল এবং ফিরিয়া তাকাইল না তাহাকে বলা হইল হে মূসা সম্মুখে আইসো ভয় করিও না তুমি তো নিরাপদ اسلك يدك في جيبك تخرج بيضاء من غير سوء تخرج بيضاء من غير سوء واضمم اليك جناحك من الرهب فذلك برهانان من ربك الى فرعون وملئه انهم كانوا قوما فاسقين তোমার হাত তোমার বগলে রাখো ইহা বাইর হইয়া আসিবে শুভ্র সমুজ্জ্বল নির্দোষ হইয়া ভয় দূর করিবার জন্য তোমার হস্তদয় নিজের দিকে চাপিয়া ধরো এই দুইটি তোমার প্রতিপালক প্রদত্ত প্রমাণ ফেরাউন ও তাহার পরিষদ বর্গের জন্য উহারা তো সত্য ত্যাগী সম্প্রদায় قال رب إني قتلت منهم نفسا فأخاف أن يقتلون মুসা বলিল হে আমার প্রতিপালক আমি তো উহাদের একজনকে হত্যা করিয়াছি ফলে আমি আশঙ্কা করিতেছি উহারা আমাকে হত্যা করিবে وأخي هارون هو أفصح مني لسانا فأرسله معي فأرسله معي يرد أن يصدقني إني أخاف أن يكذبون আমার ভ্রাতা হারুন আমা অপেক্ষা বাগ্মী অতএব তাহাকে আমার সাহায্যকারী রূপে প্রেরণ করো সে আমাকে সমর্থন করিবে আমি আশঙ্কা করি উহারা আমাকে মিথ্যাবাদী বলিবে قال سنشد عضدك بأخيك ونجعل لكما سلطانا فلا يصلون إليكما بآياتنا أنتما ومن اتبعكما الغالبون আল্লাহ বলিলেন আমি তোমার ভ্রাতার দ্বারা তোমার বাহু শক্তিশালী করিব এবং তোমাদের উভয়কে প্রাধান্য দান করিব উহারা তোমাদের নিকট পৌঁছিতে পারিবে না তোমরা এবং তোমাদের অনুসারীরা আমার নিদর্শন বলে উহাদের উপর প্রবল হইবে فلما جاءهم موسى بآياتنا بينات قالوا قالوا ما هذا إلا سحر مفترى وما سمعنا بهذا في آبائنا الأولين মুসা যখন উহাদের নিকট আমার সুস্পষ্ট নিদর্শনগুলি লইয়া আসিল উহারা বলিল ইহা তো অলিক ইন্দ্রজাল মাত্র আমাদের পূর্বপুরুষগণের কালে কখনো এইরূপ কথা শুনি নাই وقال موسى ربي اعلم بمن جاء بالهدى من عنده ومن تكون له عاقبه الدار انه لا يفلح الظالمون মুসা বলিল আমার প্রতিপালক সম্যক অবগত কে তাহার নিকট হইতে পথ নির্দেশ আনিয়াছে এবং আখিরাতে কাহার পরিণাম শুভ হইবে জালিমরা কখনো সফল কাম হইবে না وقال فرعون يا ايها الملا ما علمت لكم من اله غيري فاوقد لي يا هامان على الطين فاجعل لي فاجعل لي صرحا لعلي اطلع الى اله موسى واني لاظنه من الكاذبين ফেরাউন বলিল হে পরিষদ বর্গ আমি ব্যতীত তোমাদের অন্য কোন ইলাহ আছে বলিয়া জানি না হে হামান তুমি আমার জন্য ইট পোড়াও এবং একটি সুউচ্চ প্রাসাদ তৈরি করো হয়তো আমি ইহাতে উঠিয়া মুসার ইলাকে দেখিতে পারি তবে আমি অবশ্যই মনে করি সে মিথ্যাবাদী واستكبر هو وجنوده في الارض بغير الحق وظنوا انهم الينا لا يرجعون ফেরাউন ও তাহার বাহিনী অন্যায়ভাবে পৃথিবীতে অহংকার করিয়াছিল এবং উহারা মনে করিয়াছিল যে উহারা আমার নিকট প্রত্যাবর্তিত হইবে না فأخذناه وجنوده فنبذناهم في اليم فانظر كيف كان عاقبة الظالمين অতএব আমি তাহাকে ও তাহার বাহিনীকে ধরিলাম এবং তাহাদেরকে সমুদ্রে নিক্ষেপ করিলাম দেখো জালিমদের পরিণাম কি হইয়া থাকে وجعلناهم أئمة يدعون إلى النار ويوم القيامة لا ينصرون উহাদেরকে আমি নেতা করিয়াছিলাম উহারা লোকদেরকে জাহান্নামের দিকে আহ্বান করিত কিয়ামতের দিন উহাদেরকে সাহায্য করা হইবে না وأتبعناهم في هذه الدنيا لعنة ويوم القيامة هم من المقبوحين এই পৃথিবীতে আমি উহাদের পশ্চাতে লাগাইয়া দিয়াছি অভিসম্পাদ এবং কিয়ামতের দিন উহারা হইবে ঘৃণিত ولقد آتينا موسى الكتاب من بعد ما أهلكنا القرون الأولى بصائر للناس بصائر للناس وهدى ورحمة لعلهم يتذكرون আমি তো পূর্ববর্তী বহু মানব গোষ্ঠীকে বিনাশ করিবার পর মুসাকে দিয়াছিলাম কিতাব মানব জাতির জন্য জ্ঞান বর্তিকা পথ নির্দেশ ও অনুগ্রহ স্বরূপ যাহাতে উহারা উপদেশ গ্রহণ করে وما كنت بجانب الغربي إذ قضينا إلى موسى الأمر وما كنت من الشاهدين মুসাকে যখন আমি বিধান দিয়াছিলাম তখন তুমি পশ্চিম প্রান্তে উপস্থিত ছিলে না এবং তুমি প্রত্যক্ষ দোষীও ছিলে না ولكننا أنشأنا قرونا فتطاول عليهم العمر وما كنت ثاويا في أهل مدين تتلو عليهم آياتنا ولكننا كنا مرسلين বস্তুত আমি অনেক মানব গোষ্ঠীর আবির্ভাব ঘটাইয়াছিলাম অতঃপর উহাদের বহু যুগ অতিবাহিত হইয়া গিয়াছে তুমি তো মাদাইনবাসীদের মধ্যে বিদ্যমান ছিলে না উহাদের নিকট আমার আয়াত আবৃত্তি করিবার জন্য আমি তো ছিলাম রাসূল প্রেরণকারী وما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 যাহাকে ভালোবাসো ইচ্ছা করিলেই তাহাকে সৎপথে আনিতে পারিবে না তবে আল্লাহ যাহাকে ইচ্ছা সৎপথে আনয়ন করেন এবং তিনি ভালো জানেন সৎপথ অনুসারীদেরকে وقالوا إن نتبع الهدى معك نتخطف من أرضنا أولم نمكن لهم حرما آمنا يجبى إليه ثمرات كل شيء رزقا من لدنا رزقا من لدنا ولكن أكثرهم لا يعلمون وهرى আমরা যদি তোমার সঙ্গে সৎপথ অনুসরণ করি তবে আমাদেরকে দেশ হইতে উৎখাত করা হইবে আমি কি উহাদেরকে এক নিরাপদ হারামে প্রতিষ্ঠিত করি নাই যেখানে সর্বপ্রকার ফলমূল আমদানি হয় আমার দেওয়া রিজিক স্বরূপ কিন্তু উহাদের অধিকাংশ ইহা জানে না وكم أهلكنا من قرية بطرت معيشتها فتلك مساكنهم لم تسكن من بعدهم إلا قليلا وكنا نحن الوارثين কত জনপদকে আমি ধ্বংস করিয়াছি যাহার বাসিন্দারা নিজেদের ভোগ সম্পদের দম্ভ করিত এইগুলি তো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 ورأوا العذاب لو أنهم كانوا يهتدون উহাদেরকে বলা হইবে তোমাদের দেবতাগুলিকে আহ্বান করো তখন ইহারা উহাদেরকে ডাকিবে কিন্তু উহারা ইহাদের ডাকায় সাড়া দিবে না ইহারা শাস্তি প্রত্যক্ষ করিবে হায় ইহারা যদি সৎপথ অনুসরণ করিত ويوم يناديهم فيقول ماذا أجبتم المرسلين আর সেই দিন আল্লাহ ইহাদেরকে ডাকিয়া বলিবেন তোমরা রাসূলগণকে কি জবাব দিয়াছিলে فعميت عليهم الأنباء يومئذ فهم لا يتساءلون সেই দিন সকল তথ্য তাহাদের নিকট হইতে বিলুপ্ত হইবে এবং ইহারা একে অপরকে জিজ্ঞাসাবাদও করিতে পারিবে না فأما من تاب وآمن وعمل صالحا فعسى أن يكون من المفلحين তবে যে ব্যক্তি তওবা করিয়াছিল এবং ইমান আনিয়াছিল ও সৎকর্ম করিয়াছিল আশা করা যায় সে সাফল্য অর্জনকারীদের অন্তর্ভুক্ত হইবে وربك يخلق ما يشاء ويختار ما كان لهم الخيرة سبحان الله وتعالى عما يشركون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 ভূগর্ভে প্রথিত করিতেন দেখিলে তো কাফিররা সফলকাম হয় না تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا والعاقبة للمتقين ইয়া আখিরাতের সেই আবাস যা আমি নির্ধারিত করি তাহাদের জন্য যাহারা এই পৃথিবীতে উদ্ধত হইতে ও বিপর্যয় সৃষ্টি করিতে চাহে না শুভ পরিণাম মুত্তাকিদের জন্য من جاء بالحسنة فله خير منها ومن جاء بالسيئة فلا يجزى الذين عملوا السيئات إلا ما كانوا يعملون যে কেউ সৎকর্ম লইয়া উপস্থিত হয় তাহার জন্য রহিয়াছে উহা অপেক্ষা উত্তম ফল আর যে মন্দকর্ম লইয়া উপস্থিত হয় তবে যাহারা মন্দ কর্ম করে তাহাদেরকে তাহারা যাহা করিয়াছে উহারই শাস্তি দেওয়া হইবে আলামু মান জা إلى معاد قل ربي أعلم من جاء بالهدى ومن هو في ضلال مبين যিনি তোমার জন্য কুরআনকে করিয়াছেন বিধান তিনি তোমাকে অবশ্যই ফিরাইয়া আনিবেন জন্মভূমিতে বলো আমার প্রতিপালক ভালো জানেন কে সৎপথের নির্দেশ আনিয়াছে এবং কে স্পষ্ট বিভ্রান্তিতে আছে وما كنت ترجو أن يلقى إليك الكتاب إلا رحمة من ربك فلا تكونن ظهيرا للكافرين তুমি আশা করো নাই যে তোমার প্রতি কিতাব অবতীর্ণ হইবে ইহা তো কেবল তোমার প্রতিপালকের অনুগ্রহ সুতরাং তুমি কখনো কাফিরদের সহায় হইও না ولا يصدنك عن آيات الله بعد إذ أنزلت إليك وادع إلى ربك ولا تكونن من المشركين তোমার প্রতি আল্লাহর আয়াত অবতীর্ণ হওয়ার পর উহারা যেন তোমাকে কিছুতেই সেইগুলি হইতে বিমুখ না করে তুমি তোমার প্রতিপালকের দিকে আহ্বান করো এবং কিছুতেই মুশ্রিকদের অন্তর্ভুক্ত হইও না ولا تدع مع الله إلها آخر لا